ইয়ালা রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর পিতা হতে বর্ণিত তিনি নাবি সাল্লাহ আলাইসাল্লামকে মিম্বারে তিলওয়াত করতে শুনেছেন আর তারা ডাকবে হে মালিক সুরা জুখরাক আয়াত নম্বর সাতাত্তর